যে আলহামদুলিল্লাহ আমরা তাহলে এবার দ্বিতীয় পর্যায়ে যাই দ্বিতীয় পর্যায়ে যেটা সেটা হলো আমাদের হজ্জে বাইতুল্লাহ হজ্জে বাইতুল্লাহর কাজ শুরু হবে সাত তারিখ রাত্রে থেকে মানে আমি ওমরা করে ফেললাম ওমরা করার পরে এবার আমার হেরাম থেকে আমি হালাল হয়ে গেলাম হালাল হয়ে এবার কাজ হলো আমি বেশি বেশি আল্লাহর করে আবাদত বন্দেগি করব। বিশেষ করে পাঁচ ওয়াক্ত সলাপ বা জামাত যাতে আমি আদায় করি অনেক ভাই আছে ওখানে বায়তুল্লাহ গিয়েও জামাতে সলাপ আদায় করে না হোটেলে শুয়ে থাকে বা হোটেলের আশেপাশে যে মসজিদগুলো এগুলোতে আদায় করে আশেপাশের মসজিদে আদায় করলেও সলাপ হবে সবাব হবে কিন্তু সবচেয়ে উত্তম হল আপনার বায়তুল্লাহ থেকে যত নিকটবর্তী হবে তত সওয়াব বেশি হবে আপনি আল্লাহর ঘরের যত নিকটে সলাপ আদায় করবেন মাতাফের মধ্যে আদায় করবেন সওয়াব বেশি তারপরে মসজিদে হারামে আদায় করবেন তার থেকে কম মসজিদ হারামের বাইরে চত্বরে আদায় করবেন আরো কম তার বাহিরে যাবেন আরো কম যত দূরে যাবেন তত স্বভাব কমতে থাকবে আর যত কাছাকাছি আসবেন তত স্বভাব বেশি হতে থাকবে যে এক লক্ষ তো পুরো সব জায়গায় পাওয়া যাবে কিন্তু এর মধ্যে আবার কম বেশি হবে তো এক লক্ষ হারামের সীমানা যতটুকু আছে এই সীমানার ভিতরে যেখানে আদায় করবে অধিকাংশ ওলামাইকেরামের মত হলো সেখানেই এক লক্ষ রাখাতে স্বভাব পাবে নির্দিষ্ট করা আছে চতুর্দিকে নির্দিষ্ট করা আছে তো চেষ্টা করতে হবে পাঁচ ওয়াক্ত সলাপ মসজিদে হারামে বায়তুল্লাহ আদায় করা তারপরে আপনার বেশি বেশি তাওয়াপ করা সকালে সন্ধ্যায় যে সময় সম্ভব হয় আমি তাওয়াপ করলাম আর এবাদত বন্দীগের মধ্য দিয়ে হজ পর্যন্ত হজের জন্য অপেক্ষা করা জি প্রতিবারই একই সব একই নিয়ম শুধু প্রথমবারের সময় এহরামের কাপড় থাকবে পরে আর এহরামের কাপড় লাগবে না স্বাভাবিক অবস্থা আচ্ছা প্রশ্ন পরে করি আমরা আলোচনা শেষ করে ফেলি তারপরে প্রশ্ন উত্তর শেষ হলে আলোচনা এই অবস্থায় হজ্জে বায়তুল্লার জন্য হজের জন্য আমরা অপেক্ষা করব স্বাভাবিক অবস্থায় তো হজের কার্যক্রম শুরু হবে জিলহজ মাসের সাত তারিখ রাত্রে সাত তারিখ রাত্রিবেলায় তখন আমাদেরকে সৌদি যে মোয়াল্লেম থাকবেন উনি আমাদেরকে মেনে নিয়ে যাবেন হজের আনুষ্ঠানিকতা কিন্তু আট তারিখ থেকে শুরু আমরা এখানে দেখছি আট তারিখ কিন্তু আসলে ওখানে বাস্তবে শুরু হবে সাত তারিখ রাত্রে সাত তারিখ রাত্রে আমাদেরকে বলা হবে যে আসার পরে খাওয়া দাওয়া করে আপনারা রেডি থাকবেন এহরামের প্রস্তুতি নিয়ে এহরাম পরে রেডি থাকবেন এতটা সময় বা এই সময় গাড়ি আসবে তো তখন আমাদের আবার পুনরায় ওই সাত তারিখ রাত্রে আগের মতো যে এহরাম যেভাবে করছি ওমরার জন্য ঠিক এইভাবে আমাদেরকে এহরামের জন্য প্রস্তুতি নিতে হবে যে পরিষ্কার পরিচ্ছন্নতা তারপরে আপনার গোসল করা তারপরে সুগন্ধি লাগানো এহরামের কাপড় পরা আবার দ্বিতীয়বার তারপরে আপনার এই এহরামের উদ্দেশ্যে দুরাকাত তাহিয়াতুল হজুর আদায় করা তারপরে আপনার তালবিয়া পাঠ করা এটা হবে আগে করছি আমরা মিকাত থেকে আর এখন মিকাত হলো ওই গড়টাই মিকাত ওই হোটেলটাই মিকাত যেখানে আমি অবস্থান করতেছি ওই হোটেলে আমার মিকাত জন্য আবার খেয়াল রাখতে হবে যে নিয়াতটা যেন আমার ওই হোটেল থেকে বাহির হওয়ার পরে না হয় কেউ কেউ আবার হোটেলের ভিতরে নিয়োগ করে না দেখা গেছে বাইরে গেছে বাইরে গাড়িতে উঠছে তখন যায় নিয়োগ করে কিন্তু এখানে মিকাত হবে আমি যেই ঘরে যেই হোটেলে অবস্থান করতেছি এটাই মিকাত জন্য নিয়োগটা ঘরের ভিতর থেকে করে তারপরে বাইরে হবে আচ্ছা আগে নিয়োগ করছে লাভবাহিক আল্লাহ ওমরাতান এবার নিয়ত হবে লাভবাহিক আল্লাহ হাজার এই নিয়ত করে এরপরে বিয়ে শুরু হবে লাভবাহিক আল্লাহ লাভবাহিক লাভবাহিক শারিক আলাকা লাভবাহিক ইন্নাল হামদা বা নির্মাতা লাকাওয়াল লা শারিক আলাক এবার পড়তে পড়তে আমরা মিনার উদ্দেশ্যে রওনা দিব এই সময় গাড়ি আগে পরে হতে পারে রাস্তায় বসে থাকা লাগবে মানে আমার কষ্টটা শুরু হজের মূল কষ্টটা শুরু হবে ওই সাত তারিখ রাত্রে থেকে তো সেদিন একসাথে ধরেন তিরিশ লক্ষ মানুষ মিনে যাবে এক রাত্রিতে তো সেদিন কষ্টটা তো হবেই এত মানুষকে গাড়িগুলো নিয়ে যাবে আনবে আবার রাস্তা যানজট হতে পারে আবার মিনাতে আরো সমস্যা আছে সেটা হলো যে গাড়িগুলো নিয়ে যায় ওই গাড়িগুলো অনেক সময় আপনার ওই তাবর রোড ভুলে যায় যে রোডে তাবোটা এত নম্বর তাবোটা সেই রোডটা হয়তো উনি ভুলে গেছে বলে রোড তো সব একরকম তাবু একরকম ওই রোড বলে গেছে এবার আরেক রোডে নিয়ে গেছে সারা রাত মিনায় মিনায় ঘুরতেছে এরকম হয় অনেকের এসার পরে শুরু হয়েছে ফজর পর্যন্তই ওই মিনাতে ঘুরতেছে আর ওখানে তো একবার যদি ওই রোডে ঢুকতে না পারে তাহলে আবার অনেক দূর ঘুরে আবার পুরো মিনা ঘুরে তারপরে আসতে হবে তো এইভাবে করে করে সারা রাত চলা যায় গাড়ির মধ্যে কিন্তু তাবো খুঁজে পাচ্ছে না তো এরপরে আপনাকে মিনা তাবতে পৌঁছা দিল আমাদেরকে বসানোর পরে সাত তারিখ রাত্রে ওখানে গিয়ে ওখান থেকে যতগুলো সলাপ হবে এই রাত্রি থেকে সেই বারো তারিখে পাথর মেরে মক্কায় আসা পর্যন্ত মাঝখানের এই সফরটা পুরাটার নাম হলো সফরুল হজ এটা হজর সফর এটা আলাদা সফর এটা ওই আটচল্লিশ মাইল বা এত দূরে গেলে পনেরো দিনের জন্য গেলে পাঁচ দিনের জন্য গেলে এইরকম কোনো বিধিবিধান এখানে প্রযোজ্য হবে না এখানে এই সাত তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত এই হজের যে সফরটা এটা পুরাটাই কসর এখানে যতগুলো ফলাত হবে সবগুলোই কসরের হুকুম প্রযোজ্য হবে বিনাতে গিয়ে আপনি আট তারিখে ফজর জোহর আসর মাগরি বেশা পাঁচ ওয়াক্ত মিনাতে আদায় করব আমরা এই পাঁচ ওয়াক্তের মধ্যে ফজর মাগরিবের তো কসর নাই আর বাকি জোহর আসর এশা এই তিনটা কসর হবে তবে এখানে আর আরাফাত মুজদালিফায় পার্থক্য হলো এখানে জমা হবে না জোহরের ওয়াক্তে জোহর আসর ওয়াক্তে আসর মাগরীবের ওয়াক্তে মাগরীব এশার ওয়াক্তে এশা কিন্তু আরাফাতে হবে জোহর আসর একসাথে মুজদালিফা হবে মাগরীব এশা একসাথে কিন্তু এখানে একসাথে হবে না তাহলে মিনায় আমরা আট তারিখে যেই দিন অবস্থান করব সেদিন মিনার তাবতে আমরা থাকবো এখানে আপনার দিনই আলোচনা হবে তারপরে বাকি সময় আমরা কোরআনে কারিম সালাবাদ জিকির আসকার আবাদত বন্দেগী এইভাবে আমরা এই আট তারিখ এখানে মিনাতে কাটাবো মিনাতে আট তারিখ কাটানোর পরে আট তারিখের দিন রাত্রে এই দিন মিনায় থাকাটা শূন্য আট তারিখে মিনায় অবস্থান করাটা এটা ওয়াজিব না এটা হলো শূন্য আচ্ছা এরপরে ওই দিন রাত্রে আট তারিখে রাত্রে আমাদেরকে নিয়ে যাবে কোথায় মিনা এই আরাফাতে তো এই দিনও আসার পর থেকে প্রস্তুতি শুরু আরাফাতে যাওয়ার জন্য তারপরে দেরিও হতে পারে তাড়াতাড়িও হতে পারে আমাদেরকে নিয়ে যাবে আরাফাত আরাফাতের বাজার এই উকুফে আরাফা এটা হলো ফরজ হজের গুরুত্বপূর্ণ একটা ফরজ আবাদত হলো উকুফে আরাফা কেউ সব কিছু করছে কিন্তু আরাফাতের ময়দানে উপস্থিত হতে পারে নাই তাহলে তার হজ হবে না আরাফাতের ময়দানে উপস্থিত হওয়াটা হজ আল হাজ্য আরাফা বলছেন আরাফার ময়দানে উপস্থিত হওয়াটাই হজ এই জন্য আপনার অসুস্থ হাজি যারা থাকেন ওখানে যাওয়ার পরে অসুস্থ হয়ে গেছেন তাদেরকে বিভিন্ন হসপিটালে আছে কিন্তু সরকারের নির্দেশ হলো ওই নয় তারিখে যত হসপিটাল আছে মিনাতে মক্কাতে আর এই এলাকায় যত হাজি হসপিটালে আছে সবাইকে অ্যাম্বুলেন্সে করে হলেও আরাফাতের ময়দানে নিয়ে যাবে কারণ সে এই দেশ থেকে এত টাকা পয়সা খরচ করে এত কষ্ট করে গেছে হজের জন্য আর আরাফাতে যদি না যায় তো তার হজটাই হবে না এই জন্য সিরিয়াস যত সিরিয়াস অসুস্থ হোক তাকে ওই হসপিটাল কর্তৃপক্ষ নয় তারিখে আরাফার ময়দানে উপস্থিত করবে যাতে তার হজটা হয়ে যায় তো এই দিন নয় তারিখ ফজর থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত আমরা থাকবো কোথায় আরাফাতের ময়দানে তো আরাফাতের ময়দানে যেখানে তাবু নির্দিষ্ট করা আছে ওই জায়গায় গাড়ি আমাদেরকে পৌঁছায় দিবে পচা দেওয়ার পরে ওখানে থাকবো ওখানে গিয়ে আপনি সলাতুল ফজর আদায় করলেন আদায় করে কিছুক্ষণ সকালবেলায় বিশ্রাম নিলেন ঘুমাইলেন ঘুমানোর পরে উঠে সম্ভব হলে গোসল করে নেওয়া আর আপাত দিন গোসল করাটা সুন্নত গোসল করার পরে আর আপাতর ময়দানে কিছু দিনই আলোচনা হবে মাসালা মাসাইল করণীয় এগুলো নিয়ে আলোচনা হবে আর বাকি সময় আপনি দোয়া জিকির আজকার এর মধ্যে দিয়ে জোহর পর্যন্ত অপেক্ষা করবেন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার আগ পর্যন্ত মানে এই সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার আগ পর্যন্ত আরাফাতের কোনো গুরুত্ব নেই কোনো ফজিলত নাই এটা হলো অন্য সময় যেরকম ওই ওই সময় এরকম মেন আরাফার ময়দানের গুরুত্বটা হলো এই জোহরের সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই টাইমটা হলো আরাফার ময়দানের মূল গুরুত্ব যখন সূর্য পশ্চিম আকাশে দলে পড়বে তখন এক আজান এবং দুই এক ক্ষমতার মাধ্যমে সলাত জোহর এবং সলাতল আসর দুইটাই কসর দুই রেখা দুই রেখাত করে আমরা আদায় করব। এটাই নবী সাল্লামের সুন্না এখানে কারো ফতোয়া কারো আমল কারো কথাবার্তা কার্যকর না যেখানে স্বয়ং নবী সাল্লাম নিজে এভাবে করছেন আরো এখানে স্পষ্ট যে মক্কাবাসী যে সাহাবাই কেরাম ছিলেন তারা নবী সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করছিলেন যে আমরা যারা আহলে মক্কা মক্কার অধিবেশে আমরাও কি সলাতে কসর করবো নবিসাম বলছেন হ্যাঁ তোমরাও কসর করতে হবে যেখানে মক্কার সাহাবিদেরকেও নবিসাম কসর করার নির্দেশ দিতেন সুতরাং আমরা এখানে বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরের থেকে গেছি সেখানে যাই কোনো পণ্ডিতি করার ফতোয়া দেওয়ার সুযোগ নেই সেখানে গিয়ে কসর করতে হবে কসর এই শুননা এজন্য সেখানে আমরা দেখব কত বাংলাদেশের মানুষ যে জোহরের সময় জোহর পড়বে আসরের সময় আসর পড়বে তারপরে দেখা যায় এক এক মুক্তি সাহেবরা এক এক পতোয়া দিচ্ছেন তো আমরা সকল মুক্তির সেরা মুক্তি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যিনি মুফতি আজম যিনি মুক্তি তৈরি করছেন সেই মুক্তি আজম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যে ফতোয়া দিচ্ছেন যে আমল করছেন আমরা সেটাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে জোহর আসর একসাথে আর মসজিদের নামেরা যে মসজিদটা আছে আরাফাতের ময়দানে নবী সাল্লা ইসলাম অবস্থান করেছিলেন এই মসজিদের নামেরা যে জায়গায় এই নামেরার পাশে একটা জায়গা আছে ওরনা ওরনা নামে একটা উপত্যকা আছে এখানে এই উপত্যকায় নবী সাল্লা ইসলাম সোয়া লক্ষ সাহাবিকে নিয়ে অবস্থান করেছিলেন আর খোদ্বাটা দিয়েছিলেন নবী সাল্লাম আরাফাতের সীমানার বাহিরে গিয়ে এজন্য মসজিদে নামেরাটা তৈরি করা হয়েছে আপনার কিছু অংশ আরাফাতের সীমানার বাহির বাইরে জন্য করা হয়েছে যেটা আরাফার ময়দানের খতিব খোদবাটা দিবেন আরাফার সীমানার বাহিরে গিয়ে খতিব খোদবা দেন আরাফার সীমানার বাইরে কারণ নবী সাল্লাম খোদবা দিচ্ছেন আরাফাতের সীমানার বাহিরে গিয়ে বিদায় হজের ভাষণ যেটা নবী সালাম যে খোদবা দিচ্ছেন আরাফার ময়দানে সেটা দিচ্ছেন আপনার আরাফার ময়দানের সীমানার বাহিরে গিয়ে অনেকে আবার দেখবেন আরফাতের ময়দানে জাবালে রহমত যে পাহাড়টা আছে পাহাড়ের উপরে উঠে বসে দিচ্ছে দেখলো যে পুরো পাহাড় মানুষ আর মানুষ সব বসে দিচ্ছে যে সেখানে আরাফাতের ময়দানে মনে করে যে জাবালে রহমত যেহেতু নাম মনে রহমত সব এই পাহাড়ের উপর দিয়ে আসে এই জন্য সবাই পাহাড়ের উপরে উঠে বসে আছে তারপরে দেখবেন অনেকে আর এই জাবালে রহমতের আশেপাশে যাই বসে আছে ঘুরাফিরা করতেছে হ্যাঁ, এই জন্য আমরা তাবু থেকে বের হওয়ার দরকার নেই যদি সম্ভব হয় মসজিদে নামের আর আশেপাশে যদি তাবু হয় তাহলে আমরা মসজিদে নামের গিয়ে খোঁজবা শুনতে পারি এবং মসজিদে আর জামাতেও অংশগ্রহণ করতে পারি আর যদি সম্ভব না হয় তাহলে নিজের তাবুতে বসে আমরা সলাত জোহর এবং আসর একসাথে আদায় করে দিব আদায় করার পরে বাকি যে সময় থাকবে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময় ঘুমানোর জন্য বা গল্প করার জন্য না যে জোহর আসর আদায় হয়ে গেছে আর কোনো কাজ নাই আবার বসে বসে গল্প করি বা ঘুমাই অনেকে ঘুমায় অনেকে দেখে যে জোহর আসর আদায় করে কাজ শেষ বা ঘুমাই রয়েছে আবার অনেকে আছে চার পাঁচজন চারজন বসে বসে গল্প করতেছে অনেকে আছে মনে করতেছে মেলায় এসছে একটু আরাফাতের মধ্যে ঘুরি গাড়ি দেখে আসে ঘুরতেছে রাস্তা রাস্তায় ঘুরতেছে আরাফাতের মধ্যে দেখতেছে লক্ষ লক্ষ এখানে আরাফাতের মধ্যে দেখতে আমরা যাই নেই এখানে আমরা আরাফাতের ময়দানে এবাদতের উদ্দেশ্যে গেছি ফরজ আদায় করার জন্য গেছি সুতরাং এখানে ঘুরে ঘুরে দেখার কিছু নাই আরাফাতের ময়দান একটা ময়দান এখানে কিছুই না এখানে একসময় গাছ ছিল না এখন গাছপালা আছে কিছু বা এর বাইরে আর কিছুই না কিন্তু আল্লাহ সুবাহর হুকুম এই জায়গায় এখানে অবস্থান করতে হবে এবং এই সময়টা দোয়া কবলের সময় এবং দোয়ার মাঝখানে যাতে কোনো বিঘ্ন না ঘটে এই জন্যই আসরকে আগায় নেওয়া হচ্ছে যাতে পুরো সময় সূর্যাস্ত পর্যন্ত দোয়া করা যায় এই জন্য বাকি সময়টা আমরা দোয়ার মাধ্যমে কাটানোর চেষ্টা করব সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এরপরে সূর্য অস্ত যাবে সুন্নত হইল আপাতের ময়দান থেকে সর্বপ্রথম বের হবে আমিরুল হজ খতিবে আরাফা যিনি আরাফার ময়দানের খতিব উনি সবের আগে বের হবে ওনার আগে যদি কেউ বের হয়ে যায় তাহলে এটা হবে সুন্নতের খেলা এজন্য মেইন রাস্তা যেটা আরাফাতের ময়দান থেকে বের হওয়ার যে মূল রাস্তাটা এটা পুলিশ বন্ধ করে রাখে সূর্যাস্ত যাওয়ার পরেও কিন্তু এটা ছাড়ে না সূর্যাস্ত যাওয়ার পরে প্রথম আরাফার ময়দানের ক্ষতি বের হবে তারপরে আপনার যিনি আমিরুল হজ মানে সৌদি বাদশাহ উনি হলেন আমিরুল হজ আমির হজ বের হবেন তারপরে আমির হজের সাথে সম্পৃক্ত যারা আছেন ব্যবস্থাপনা তারা বের হবেন তারপরে গিয়ে অন্যান্য মুসল্লিরা আরাফাতের মাদান থেকে বের হবে তাহলে বোঝা যায় সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেও বের হওয়া যাবে না কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষা করে তারপরে আরাফাতের মাদান থেকে বের হইতে হবে দশ পনেরো মিনিট সূর্য অস্ত যাওয়ার পরে অপেক্ষা করতে হবে আচ্ছা এরপরে আপনার হেঁটে যাওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে তো আমরা চেষ্টা করব হেঁটে আসার যারা মোটামুটি শারীরিকভাবে একটু সুস্থ আছেন মনে করেন যে ওখানে গেলে তো ডায়াবেটিস প্রেশার সব ভালো হয়ে যায় ইনশাল্লাহ আপনি বেশি বেশি তাওয়াক করবেন দেখবেন যে ডায়াবেটিসও চলে গেছে প্রেশারও চলে গেছে আলহামদুলিল্লাহ আর সেটা তো আল্লাহ রহমতের জায়গা আল্লাহ পাকে আপনি সুস্থ করে দেন তো সুতরাং ওখানে যারা আমরা হাঁটতে পারবো তারা আরাফাতের ময়দান থেকে হেঁটে মোজালেফা চলে আসবো আমি ঘড়ি ধরে দেখছি যে আমি আলহামদুলিল্লাহ তিনবার গেছি হজের তো তিনবারেই হেঁটে আসছি আরাফাত থেকে মুজদালিফা তিনবারেই আমার সময় লাগছে এক ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট এরকম আরাফতের ময়দান থেকে হেঁটে মুজদালিফা এটা লক্ষ লক্ষ মানুষের মধ্যে স্বাভাবিক হাঁটলে তো এক ঘন্টা লাগবেও না আরো কমে চলে আসা যায় তো মানুষ এত মানুষের কারণে আপনার হয়তো সর্বোচ্চ এক ঘন্টা আমি দুইবার হেঁটে এসে ওই মজদালিফের যে মসজিদটা ওই মসজিদের নাম হলো মসজিদে মাসারুল হারাম মাসারুল হারামে মাগরি বেশা জামাত পাইছি হেঁটে এসে মানে ওই যিনি এখানে ইমামতি করবেন উনিও আরাফাতের ময়দান থেকে আসতেন এসে জামাত শুরু করছেন ইমাম মুয়াজ্জিন ওই দিন কিন্তু এখানে ইমামতি করেন মক্কার ইমামেরা কাবার ইমাম যারা এদের নির্দিষ্ট করা আছে এরা মিনার মসজিদে খায়েতে কারা কারা কোনো আসতে ইমামতি করবে ওই সময় কিন্তু ইমামেরা সবাই হক করতে যান দুই একজন ছাড়া তো যারা হক করতে যাবেন এদের মধ্যে দায়িত্ব দেওয়া হয় যে মসজিদে খায়েতে কারা কারা ইমামতি করবে মাসারুল হারামে কে মাগরি বেশা পড়াইবো কে পদর পড়াইবো এগুলোর দায়িত্ব দিয়ে দেওয়া হয় তো ওই ইমাম মানে হেঁটে হেঁটে আসছেন বা গাড়িতে আসতেন উনি এসে জামাত শুরু করতেন আমরা হেঁটে এসে জামাত পাইছি কিন্তু যারা গাড়িতে আসবে তারা কিন্তু এই জামাত পাবে না তারা এত আগে কেউ পড়তে পারবে না তারা আরো অনেক পরে বলবে আর হেঁটে আসলে আর একটা সুবিধা হলো আপনি মসজিদে মাসারুল হারামের আশেপাশে থাকতে পারবেন এই মাসারুল হারামের আশেপাশে থাকাটা হলো সন্ন্যত নবী সালাম এখানে এই মাসারুল হারামের এই জায়গায় সাহাবিদেরকে নিয়ে অবস্থান করছিলেন এই জায়গাটা প্রথম দিকে আসলে পাওয়া যাবে পরে আসলে আর আপনি আশেপাশে জায়গা পাবেন না তখন অনেক দূরে জায়গা পাবেন হ্যাঁ তো এই জন্য যারা হেঁটে আসতে পারে মোজালিবারও সীমানা আছে চারিদিকে সীমানা জি মোজালিবার নির্দিষ্ট কোনো তাবো নেই যে যেখানে পারে সেখানে শুয়ে যাবে কোনো নির্দিষ্ট কোনো জায়গা নেই তো এখানে সুবিধা হলো আগে আসলে বা হেঁটে আসলে আপনি মসজিদে মাসারুল হারামের আশেপাশে থাকা থাকতে পারবেন আচ্ছা এরপরে ওখানে আপনি মাগরি বেশা আদায় করবেন কসর আর বিতির আদায় করবেন অন্য কোন সুন্নত নফল আর আপাতর ময়দানেও আদায় করা যাবে না মুজদালিফেও আদায় করা যাবে না শুধু বিতির আর পদর সুন্নত এরপরে এখানে আপনার মাগরি বেশা আদায় করে আর আপাতর মুজদালিফাতে ঘুমায় যাবেন খোলা ময়দান মানে কোনো কিছু নাই এই জন্য আরাফাত মুজদালিফে শোয়ার জন্যই একটা বেডশিট বা কিছু একটা নিয়ে যেতে হয় যে এখানে নিচে কিছুই নেই এজন্য একটা বিছাইলেন বিছাইবার শুয়ে গেলেন এখানে ফজর পর্যন্ত ফজরে একটু আগে উঠে যাবেন আগে উঠে পাথর সংগ্রহ করে নেবেন এই যেখানে মসজিদে মাসারুল হারাম তার আশেপাশে বা যেখানে শুয়েছেন তার নিচে দেখবেন যে পাথর আর পাথর আশেপাশে অনেক পাথর মানে এই পাথরগুলোকে এখান থেকে নিয়ে ওখানে ছড়াই রাখা হয় পুরা মুজদালিবার মধ্যে মানে গত বছর যে পাথর নিক্ষেপ করা হয়েছে এই পাথরগুলোকে কিছু পাথর নিয়ে ওই মুজালিফার পুরা ময়দানে সরাই রাখা হয়েছে জানো যে এই বছর হাজিরা গেলে এখান থেকে পাথর সংগ্রহ করবে এই জন্য এই পাথরগুলো ওখানে আছে ওখান থেকে আপনি পাথর নিয়ে নিলেন পাথর নিয়ে ফলাতল ফজর সন্ন্যত আদায় করলেন আর যদি মসজিদে মাসারুল হারামের আশেপাশে থাকেন তো ওখানেই ওই মাসারুল হারামের জামাত ধরতে পারবেন এরপরে ফজরের সলাৎ আদায় শেষে বাইতুল্লাহ অভিমুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ মুজালিফে দোয়া করবেন দোয়া শেষ এরপরে সূর্য উদয়ের আগে রওনা দিবেন মিনার উদ্দেশ্যে এটা আবার গাড়ি দিয়ে আসার কোনো রাস্তা নাই এখান থেকে সবাই হাঁটতে বাধ্য এখানে আসে আর কোনো গাড়ি পাবেন না সরকারি গাড়িও পাবেন না বেসরকারি গাড়িও পাবেন না এখান থেকে এবার যত অসুস্থ হন যাই হন এই মজদালিফা থেকে হেঁটে হেঁটে যাইতে হবে মজদালিফা থেকে অল্প মানে মজদালিফার সীমানা শেষ মিনার সীমানা শুরু একটার সাথে একটা লাগানো শুধু মাঝখানের দূরত্বটা এবার দুইটা একসাথে লাগানো বরং মিনার কিছু তাবু মুজদালিফার ভিতরে দেওয়া আছে যাওয়ার সময় একটা জায়গা পড়বে বতনে মহাস্তার অল্প একটু জায়গা এই জায়গাটার মধ্যে ওই যে আলম তারা কাইফা পাল রব্বুকা বিয়াস ফিল সেই আব্রাহাজে আল্লাহর ঘর ধ্বংস করতে আসছিল এই জায়গাটার মধ্যে গজব নাজিল হয়েছিল সেই ঝাঁকে ঝাঁকে পাখি এসে পাথর নিক্ষেপ করছিল এটার নাম বতনে মহাত্মার এই জায়গাটা খুব দ্রুত গতিতে চলে যেতে হবে এই জায়গাটা আস্তে আস্তে যাওয়া যাবে না দ্রুত গতিতে অতিক্রম করতে হবে অতিক্রম করে আপনি হেঁটে হেঁটে মিনায় ঢুকলেন মিনা থেকে সৌদা এখানে এক রাস্তা আপনি চলে যাবেন জামারা দশ তারিখ সকালবেলা জামারায় গিয়ে একবারে সোজা রাস্তা দেখবেন যে লক্ষ লক্ষ মানুষ যাইতেছে আচ্ছা মোদ্দালিফা থেকে যারা অসুস্থ তারা রাত বারোটার পরে রওনা দিয়ে দিতে পারবে মাজুর যারা অসুস্থ একেবারে তাদের জন্য এখানে ওজোর আছে তারা রাত বারোটা পর্যন্ত মুজদালিফা থেকে বারোটার পরে তারা মিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিতে পারবে আর যারা সুস্থ তারা ফজরের আগে রওনা দিতে পারবে না ফজর আদায় করে তারপরে কিছুক্ষণ দোয়া করে তারপরে রওনা দিতে হবে আর ওখানে পাথর নিক্ষেপ করতে হবে যাদের ওজোর আছে যারা অসুস্থ তারা ওই রাত বারোটার পর থেকে পাথর মারতে পারবে আর যারা সুস্থ তারা সূর্য উঠার পর থেকে শুরু করবে সূর্য উদয়ের পরে ওখানে গিয়ে একটা জামারা পাথর মারতে হবে সেটার নাম জামরায় আকাবা মানে প্রথম দুটা বাদ দিয়ে এদিক থেকে গেলে মোজদালিফা থেকে যখন আমরা যাবো মসজিদে খাইফের দিক থেকে তখন প্রথমটা দ্বিতীয়টা বাদ দিয়ে লাস্টেরটা তৃতীয়টা ওইটাতে সাতটা পাথর পাথরগুলো কিভাবে মারতে হবে আপনাদেরকে দেখানো হয়েছে যে বাম হাতে নেবেন লই এখান থেকে একটা নেবেন বিসমিল্লাহে আল্লাহ আকবার ওই ওয়ালটাকে লক্ষ্য করে মারতে হবে তারপরে আরেকটা নেবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর জোরে মারতে হবে বেশি জোরে না মানে এমনভাবে যাতে ওই ওয়ালের মধ্যে পড়ে তবে হাউজের বাহিরে যদি পড়ে যায় সেটা বাতিল হাউজের ভিতরে থাকলো না এমন দূরে বাঁচতেন এইখানে লাগে আবার ওদিকে চলে গেছে তাহলে আপনি আরেকটা বাঁচতে হবে এটা হাউজের ভিতরে থাকতে হবে হাউজের বাইরে যাবে না ওখানে এরিয়া দেওয়া আছে এই লম্বা করাই আছে এই লম্বার মধ্যে আরেকটা জিনিস এখানে খেয়াল রাখবেন পাথর মারতে গেলে প্রথম দিকে গিয়ে দেখবেন যে খুব ভিড় মানুষ আর মানুষ মনে হচ্ছে যে আপনি পাথরে মারতে পারবেন না কিন্তু এই প্রথম দিকে পাথর না মেরে সোজা সামনে চলে যাবে সামনের দিকে চলে যাবে সামনে গেলে দেখবেন যে পুরা খালি কেউ নাই একটা লোক নাই মানে সবাই আসি প্রথমে মারা শুরু করে দিচ্ছে কিন্তু সামনের দিকে সব খালি আপনি সামনে দিয়ে গেলে দেখবেন যে একবারে পাথরের জামার সাথে দাঁড়ায় দাঁড়ায় আপনি মারতে পারতেছেন আরামে কেউ কোনো জামেলাও নাই ভিড়ও নাই কিছুই নেই কিন্তু এখান থেকে মনে হচ্ছে যে আজকে আপনি পাথরে মারতে পারবেন না এমন মানুষ এমন বীর এমন অবস্থা মানে সবাই আবেগে পড়ি কতক্ষণে মারি ফেলবো সবাই আসি আর দেরি করতে রাজি না সামনের দিকে কেউ যাচ্ছে না সবাই এখানে এই জন্য এখানে আমরা সামনের দিকে গিয়ে ওখানে পাথর মারবেন সাতটা মেরে এরপরের কাজ হলো দশ তারিখে এক নম্বর কাজ পাথর মারলেন দুই নম্বর কাজ হলো কোরবানি হাদি হাদি যদি আপনি সরকারি তহবিলে জমা দিয়ে দেন তাহলে আপনার জন্য কোনো টাইম টেবিল নেই কোনো অপেক্ষা করা লাগবে না যে কখন আপনার পশু কোরবানি হইতেছে না হইতেছে তারা যতক্ষণে মনে চায় ততক্ষণে করবে কোনো অসুবিধা নেই আপনি মাথা মুন্ডন করে ফেলবেন এরপরে পাথর মারার পরে আর যদি আমাদের হয়তো কয়েকজনে মিলে আমরা একসাথে কোরবানি দিলাম ওইটা সহজ ইচ্ছা করলে দেওয়া যায় ওখানে বিনাতে আপনি আমি একবার তো ওট কোরবানি দিচ্ছি সবাইকে নিয়ে সাতজন সাতজন করে সাতজনে মিলে একটা অট সাতজনে মিলে একটা অট পঁয়ত্রিশশো চৌত্রিশশো পঁয়ত্রিশশো রিয়ালে আপনার ওট তখন পাওয়া যেত এখন হয়তো দাম আর একটু বেশি হতে পারে তারপরে আপনার ইচ্ছা করলে এরকম মিলিমিশে দেওয়া যায় আবার ইচ্ছা করলে আপনি সরকারি ইয়াতে জমাও দিয়ে দিতে পারেন যদি নিজেরা কোরবানি করেন তাহলে অপেক্ষা করতে হবে তাহলে কোরবানিটা করে তারপরে মাথা মুন্ডন করবে আর সরকারি ফান্ডে জমা দিলে বা আমাদের যদি মোয়াল্লামেরা গাইডেরা যদি দায়িত্ব নেন যে আপনাদের সবাই আমরা কোরবানি করব। তাহলে ওনাদের থেকে জানতে হবে যে আমাদের কোরবানিটা হয়েছে কিনা ওনারা জানাবে যে হ্যাঁ আপনাদের কোরবানি হয়ে গেছে বা এরপরে আমরা মাথা মুন্ডন করে ফেলবো হ্যাঁ, আর যতক্ষণ হবে না তখন আমরা অপেক্ষা করব এটা হলো মানে অবস্থার উপরে নির্ভর করে তো এরপরে আপনি হাদি করলেন দুই নম্বর কাজ তিন নম্বর কাজ হলো মাথা হলক করলেন আমরা এর আগে বলছি যদি সময় কম থাকে মানে মাঝখানে সময় বেশি নাই আট দশ দিন আছে তাহলে প্রথমবার কসর করবেন দ্বিতীয়বার হলক করবেন কারণ প্রথমবারে মাথা মুন্ডন করে ফেললে তা আট দশ দিন পরে আপনি কি করবেন তখন তো চুল গজাবেই না এই জন্য প্রথমবার কেটে ফেলবেন দ্বিতীয়বার মুন্ডন করবেন বা দশ তারিখে তিনটা কাজ শেষ চতুর্থ কাজ হলো মক্কা মোকারমা চলে আসবেন তখন গাড়ি পাওয়া যায় ভাড়া বেশি আপনি মিনা থেকে পাথর মারার পরে গাড়ি কিছু পাওয়া যাবে কিন্তু মোয়াল্লামের গাড়িতে আনবে না আপনার নিজের গাড়িতে আসতে হবে নিজে টাকা দিয়ে আসতে হবে টাকাটা অনেক গুণ বেশি বাড়া নিবে এক একজন পঞ্চাশ রিয়াল ষাট রিয়াল একশো রিয়ালও নিতে পারে মক্কায় আসার জন্য অথচ জায়গা পাঁচ রিয়ালও বাড়া না মানে এরকম জায়গা ওই দিন অনেক টাকা নেবে আর আপনি ইচ্ছা করলে হাঁটিয়ে চলে আসতে পারবেন মক্কা মোকারমা এসে তাওয়াক করবেন আর তাই করবেন কিছু মানুষ দেখবেন মিনা যাওয়ার আগে সাই করতেছে কি ব্যাপার ভাই সাই করতেছেন কেন পরে অনেক ঝামেলা আগে করে নিতে সেই জন্য মানে ফজের আগে সাই করে ফেলতেছে মানে তাদেরকে কেউ বুঝাইছে যে পরে তুমি যদি আগে করে ফেলো পরে আর সাই করা লাগবে না এটা হলে হজে হবে না কারণ সাই হানাভি মাঝাবে ওয়াজিব অন্য তিন মাঝাবে অন্য অধিকাংশ প্রকৃতির মতো হলে সাইটা ফরজ হজের একটা ফরজ আপনার পরজে যদি না হয় তাহলে তো আপনার হজে হবে না আর ওয়াক্ত হইবার আগে যেমন নামাজ হবে না তো আপনার সাইর ওয়াক্ত হইতে হবে তাই তো ওয়াক্তই হয়নি যদি মনে করেন যে শুক্রবারে অনেক ভিড় মসজিদে যাওয়া যায় না আগে জুমার নামাজটা বৃহস্পতিবারে পড়ে ফেলে তাহলে জুমার নামাজ হবে নাকি তো সাইর এখনো টাইমে আসে নাই আগের দিন আগে পাঁচ ছ দিন আগে সাই করে চলে যায় এরকম মানুষও পাইবেন বাংলাদেশে দেখবেন অনেকে সাই করে চলে গেছে এই মাসালাটা আসছে যারা হজ্জে কারান করবে যারা হজ্জে এফরাজ করবে তারা যদি প্রথমবার সাই করে তাওয়ের সাথে তাদের দ্বিতীয়বার সাই করা লাগে না এটা হলো যারা হজ্জে এফরাত বা হজ্জে কারান করবে তারা একবার সাই করলে হয় দুইবার করা লাগে না কিন্তু যারা হজ্জে তামাত্ম করবে তারা দুইবারেই সাই করতে হবে দুইবারেই তাদের জন্য ফরজ দুইবারেই করা লাগবে তো ওইটা যে শুনছে যে ওই চাই একবার করলে হয় জন্য আগে ভাগে করে চলা যাচ্ছে কিন্তু তার হস্ত হজ্জে তামাত্ম হ্যাঁ, এই জন্য হজ্জে তামাত্ম হলে দুইবারেই চাই করতে হবে যে অমরার সময় একবার হজের সময় একবার তাহলে দশ তারিখে পাঁচটা কাজ এই পাঁচটা কাজ একসাথে করতে পারলে একই দিনে করতে পারলে অনেক ফজিলত এটা না কিন্তু কেউ একদিনে পারল না একটা দুইটা করতে বাকি এগুলো পারা নাই তবে খেয়াল রাখতে হবে একটা কাজ দশ তারিখে করতেই হবে সেটা হলো পাথর নিক্ষেপ বাকি সাইডটা আপনি আরো আগে পরে করার পরে করার সুযোগ আছে কোরবানি আপনি দশ তারিখে করতে পারেন নাই তার কোরবানি এর পরের দিনও করতে পারবেন হাদি আপনি এর পরের দিনও করতে পারবেন ওইটা বলতেছি তারপরে আপনি মাথা মুন্ডন দিন করতে পারেন নাই পরের দিনও করতে পারবেন কোনো অসুবিধা নেই আপনি তাওয়াক্তাই করতে পারেন না যে হানাফি মাজাবে বলতে বারো তারিখ পর্যন্ত অন্যরা বলছে যে পুরা মাস জিলহজ মাস পুরাটাই করতে পারবে কোনো অসুবিধা নেই আপনি এগুলো পিছানোর সুযোগ আছে কিন্তু শুধু মাথা মুন্ডনটা এই ফাফর নিক্ষেপটা পিছানোর সুযোগ নেই আচ্ছা এই পাঁচটা কাজকে বাই সিরিয়াল করতে হবে না সিরিয়াল এলোমেলো হলে অসুবিধা হবে কিনা হানাফি মাঝাবের মত হলেও এটা বাই সিরিয়াল করতে হবে এটার কোনো এলোমেলো করা যাবে না কিন্তু সহি হাদিসে স্পষ্টভাবে আসছে নবী সালাম দশ তারিখ সকালে কোরবানের দিন সকালে সাহাবাই কালামের উদ্দেশ্যে একটা খোদ্া দিতেন বাসন দিতেন দেওয়ার পরে নবী সালাম পাথর নিক্ষেপ করতেন পাথর নিক্ষেপ করার পরে কোরবানি করতেন নবী সালাম হাদি জবাই করছেন একশোটা নবী সালামের বিদায় হচ্ছে একশোটা ওট আপনার হাদি হিসাবে জবাই করছেন নবী সালাম নিজে তেষট্টিটা নিজে জবাই করছেন আর বাকিগুলো আলী রাজি আল্লাহ আলোকে দিয়ে জবাই করাইছেন নিজে আর পাচ্ছেন না তখন আলী রাজি আল্লাহ আলোকে দিয়ে করাইছেন তো এই কোরবানি শেষ হচ্ছে এরপরে নবী মাথা মুন্ডন করছেন মাথা মুন্ডনের পরে <clears throat> করছেন সাহায্য করছেন এরপরে নবী বসে সাহাবাইকারদেরকে বললেন তোমাদের কার কি প্রশ্ন আছে জিজ্ঞাসা করো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নবী সালাম বসছেন তখন সাহাবাই কেরাম এসে এসে কেউ কেউ বলতেছেন ইয়া রসুল্লাহাম আমার যদি যে তাওয়াফের আগে যদি আমার এই চাই হয়ে যায় <clears throat> মানে পাঁচ নম্বরটা চার নম্বর হয়ে গেছে চার নম্বরটা পাঁচ নম্বর হয়ে গেছে তাহলে আমার কি সমস্যা কোনো সমস্যা হবে কিনা নবী অসুবিধা নেই তারপরে একজন আসে বলছে আগে পাথর মারার আগে আমি কোরবানি করে ফেলছি নবী সালাম বলছে এফাল ওয়ালা হারাজ কোনো অসুবিধা নেই হয়ে গেছে একজন আসে বলছে আমি তো কোরবানির আগে মাথা মুন্ডন করে ফেলছি কোনো অসুবিধা নবী সালাম বলছে এফাল ওয়ালা হারাজ যার কোনো অসুবিধা হয়নি অর্থাৎ যত রকমের সমস্যা নিয়ে আসছে এই পাঁচটার উলট পালন সবগুলাকে নবী সালাম বলছেন ওয়ালা হারাজ কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আগে পরে হইলে একটা আগে একটা পরে একটা ইয়াতে কোনো অসুবিধা নেই নবিসাম বলে দিচ্ছেন পাল ওয়ালা হারাজ এটাই হলো সহিম যে এগুলো আগে পরে হইলে কোনো অসুবিধা নেই বাস এই পাঁচটা কাজ শেষ এরপরে আপনি আবার চলে যাবেন মিনায় ওই আগের দিন মিনায় গিয়ে দেখছেন যে অনেক বিট অনেক মানুষ অনেক ঝামেলা এই দিন মিনে যায় দেখবেন যে পাকা মানুষ অনেক কমে গেছে কারণ আমাদের বাংলাদেশিরা বাংলাদেশি মোয়াল্লামেরা এই ফতোয়া দেন যে মিনায় পরের দুদিন থাকা সুন্দর থাকলে থাকলে না থাকলে অসুবিধা নেই তখন আর কেউ যায় না সবাই মক্কায় হোটেলে শুয়ে থাকে এখন সৌদি সরকার নিয়ম করছে যে ওই দুই দিনও সৌদি মোয়াল্লাম খাবার দাবারের ব্যবস্থা করবে আগে সবাই বলতেছে ওখানে খাবার পাওয়া যায় না সমস্যা হয় এই জন্য থাকতে পারে না এখন ওখানে বাধ্যতামূলক মানে ওই মোয়াল্লামে খাবারের ব্যবস্থা করবে এখন খাবারের কোনো অসুবিধা হবে না ওই দুই দিনও আমরা প্রথম প্রথম যখন ছিলাম তখন খাবার দাবার ছিল না খাবারে অনেক কষ্ট হতো মানে ওখানে থাকাটা কিন্তু এখন ওই ধরনের কোনো সমস্যা নাই ওই দুদিন থাকাটাও আছে আল্লাহ তুরাল সুরাল বাকারা দুশো তিন নম্বর আয়তে বলে দিচ্ছেন যে ওয়াজকুর আল্লাহ বলছে তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আইয়ামে তাশরীকের দিনগুলোতে বেশি বেশি আল্লাহ জিকির করো আর কেউ যদি দুই দিনে চলে আসতে চাও তাড়াতাড়ি কোনো অসুবিধা নেই আর দেরি করতে চাও তাও অসুবিধা নেই আল্লাহ দুই দিনের কথা স্পষ্ট বলে দিচ্ছেন তাহলে দুই দিনের আগে আসা যাবে না জন্য এগারো তারিখ বারো তারিখ এই দুই দিনের রাত্রি মাবিদ মানে দিনের বেলা আপনি থাকেন আর না থাকেন অসুবিধা নেই দিনের বেলা থাকাটা সুন্নত কিন্তু রাত্রি বেলাটা ওখানে উদযাপন করতে হবে রাত্রির মিনিমাম অর্ধরাত্রি মানে আপনি রাত দশটা এগারোটার মধ্যে আপনি চলে যাইতে হবে মিলে যেখানেই থাকেন যায় রাতটা আপনি মিনা অবস্থান করবেন এই মিনা অবস্থান করাটা এই জন্য এরপরে এগারো তারিখ বারো তারিখ থাকলেন এই দুই দিনের কাজ হলো সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পরে আপনি জামারা তিনও জামারা সাতটা সাতটা করে একুশটা ভাতার নিক্ষেপ করবেন এগারো তারিখেও বারো তারিখেও অনেকে কি করে বারো তারিখের দিন তো চলে আসবে মক্কায় তো সকালবেলা ভাতর মারি চলে আসে আর বিকাল পর্যন্ত অপেক্ষা করে না কিন্তু পাথর নিক্ষেপ করতে হবে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পরে আগে পাথর নিক্ষেপ করলে ওজন না থাকলে তার পাথর নিক্ষেপে হবে না বরং ওজনের কারণে এটাকে ফিচানো যাবে ওজনের কারণে আগানো যাবে না অর্থাৎ কোনো অসুস্থ মানুষ সে মনে করতেছে যে যে জোহরের পরে তো লক্ষ লক্ষ মানুষ শুরু করবে আমি কি করব। এটার জন্য উনি আগে করতে পারবে না বরং উনি মাগরীবের পরে রাত্রেও করতে পারবে কিন্তু আগে আনতে পারবে না ওজনের কারণে এইভাবে আপনি বারো তারিখে সূর্য অস্তের আগে পাথর নিক্ষেপ করে মক্কা চলে আসবেন বা ফজের মূল কার্যক্রম শেষ আর একটা কাজ বাকি থাকবে যেদিন আপনি মিনাতে এক করবেন সেদিন বিদায় তাওয়াপ করবেন এই যেদিন মক্কাতে এক করবেন দেশে চলে আসবেন ব্রহ্মদিনে যাবেন সেদিন সর্বশেষ কাজ হবে মক্কার বিদায় তাওয়াপ এবং আল্লাহর ঘরের সাথে আমার সর্বশেষ সাক্ষাৎ এজন্য বিদায় তাওয়াপের পরে আপনি ইচ্ছা করে মার্কেটে যাবেন না কোথাও যাবেন না মার্কেটে গেলে আপনার শেষ সাক্ষাৎ হলো মার্কেটের সাথে আল্লাহর ঘরের সাথে হবে না আপনার শেষ সাক্ষাৎটা হবে আল্লাহর ঘরের সাথে আল্লাহর ঘরের সাথে বিদায় তাওয়াক করার পরে আপনি আর হোটেল ছাড়া আর কোথাও যাবেন না আপনি এরপরে মদিনে যান অথবা দেশে আসেন যেদিকে রওনা দিবেন ব্যাগ ট্যাগ নিয়ে চলে আসবেন এর মধ্যে আপনি বিদায় তাওয়াক করে ফেলছেন অত আপনার সকালবেলা রওনা দেওয়ার কথা সকাল আটটায় কিন্তু গাড়ি আসতে আসতে আপনার দুপুর একটা বাজে গেছে এতে বারোটার সময় যে আজান দিছে দুপুরে তাহলে কি আর নামাজ পড়তেও যাবেন না অনেকে মনে করে যে একবার তো বিজয় নামাজ করে চলে আসছে আর মনে হয় আল্লাহর করে যাওয়া যাবে না কিন্তু যতবার চলাতের ওয়াক্ত হবে আপনি যাই চলা তাদের করে আসবেন বিদায় তাওয়া করে ফেললে কোনো অসুবিধা নেই চলাতের জন্য আপনি যাবেন হ্যাঁ, কিন্তু দ্বিতীয়বার চলাতের জন্য গেছেন বলে আবার তাওয়াপ করা লাগবে না তাওয়াপ একবার করে ফেলছে নির্দিষ্ট সময়ের আলোকে এরপর আর তাওয়াপ লাগবে না কিন্তু চলাতের জন্য যাওয়া যাবে এই হলো মোটামুটি আপনার হজ্জে বাইতুল্লাহর কার্যক্রম তো আমরা এবার এই হজের কার্যক্রমের উপরে আমরা প্রশ্ন শুনব প্রশ্নোত্তর করবো ইনশাল্লাহ আচ্ছা একজন জানতে চেয়েছেন হজ জীবনে একবার ফরজ উমরা জীবনে একবার ফরজ আমি তামাত্ম হজ করেছি এখন কি আমাকে আবার ফরজ উমরা করতে হবে হজ জীবনে একবার ফরজ এটা নিয়ে কোনো একতালাপ নাই কিন্তু ওমরা একবার ফরজ কিনা এটা নিয়ে আহলুল আলমদের মধ্যে একতালাপ আছে হানাপি এবং মালিকি মাঝহাবে এটা শূন্য ওমরা করা আর ইমাম শাহি এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ ওনারা বলছেন যে ওমরাও ফরজ কারণ আল্লাহ পাক বলছেন ওয়াসেমুল হাজ্জা ওয়াল ওমরা তালিল্লাহ তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ এবং ওমরা পরিপূর্ণ করো দুইটাকে আল্লাহ পাক একসাথে একই নির্দেশ দিয়ে বলছেন তাহলে হজ যদি ফরজ হয় ওমরাও ফরজ এই দলিল দিয়েছেন এবং দলিলটা গ্রহণযোগ্য এজন্য যার সামর্থ্য আছে তিনি একবার হজ করবেন একবার ওমরা করবেন তো তামাত্ম হজ করলে ওমরা হবে না ওমরা আরেকবার গিয়ে সেপারেট গিয়ে শুধু ওমরার উদ্দেশ্য সফর করে আপনি ওমরা করতে হবে ওই হজের মধ্যে যে ওমরা করা হয়েছে এটা হজের ওমরা এটা আলাদা ওমরা না জি এবার তখন আসলে ওমরা হবে মানে ওইটা আপনার নকল ওমরা ওইটা ফরজ ওমরা হবে না কারণ ফরজ ওমরার জন্য আপনি হজ যেমন এখান থেকে নিয়োগ করে আপনি হজের উদ্দেশ্যে গেছেন বাড়ি থেকে ঠিক ওই সফরটাও হবে আপনি ওমরার সফর ওই সফরটা ওমরা করছেন কিন্তু সফরটা ছিল হজের সফর কিন্তু আরেকটা ওমরার সফরে গিয়ে আলাদাভাবে করতে হবে ফরজিয়ত আদায়ের জন্য ওইটা নকল ওমরা হবে যেটা আপনি সাহেব থেকে বা মদিনা থেকে এসে করলেন ওইটার দ্বারা আপনার ফরজ ওমরা আদায় হবে না মানে, কোন অসুবিধা নেই তাওয়াফ এবং সাই দুটার মাঝখানে যদি আপনি বিরতি দেন বা ঘুমান কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা হবে দেখা গেল যে ক্লান্তি লাগতেছে বা সমস্যা লাগতেছে আপনি পরে হোটেলে এসে ঘুমাইলেন আবার গিয়ে সাই করলেন কোনো অসুবিধা নেই অথবা আপনি দশ তারিখে করছেন ওই দিন খারাপ লাগতেছে আর করলেন না সাই পরের দিন সাই করছেন তাও কোনো অসুবিধা নেই তবে ইচ্ছা করে বেশি মানে দীর্ঘায়িত করা যাবে না ওজনের কারণে অসুস্থতার কারণে জি জি জি যে উমরাটা করছেন এটা হজ্জে তামাত্তর অংশ এটা হজের একটা পার্ট এটা আলাদা উমরা না এটা হজ যেহেতু আপনি মক্কাতে থাকবেন এই জন্য ওমরাটা না করে আপনি থাকতে পারবেন না এই জন্য ওমরাটা করছেন তারপরে হজের সময় হজ করবেন এটা হজেরই একটা অংশ এটা আলাদা কোনো ওমরা না তারা হয়তো মদিনা থেকে এসে প্রথমে ওমরা করবেন তারপরে আপনার এই হালাল হয়ে যাবেন তারপরে আবার হজের সময় হজ করবেন হ্যাঁ, একই রকম জি সেম একই রকম যারা শারীরিকভাবে অন্যায় অর্থ হাঁটা যাতে তারা কিন্তু আপনার করতে পারবে বা জি জি যদি ওজন থাকে যে হাঁটতে পারেন না বা হাঁটতে গেলে উনি অসুস্থ হয়ে যেতে পারেন মাঝখানে আর পারবেন না তাহলে তিনি হুইল চেয়ারে করতে পারবেন হুইল চেয়ার আপনি এখান থেকেও নিয়ে যেতে পারবেন আবার ওখানে সব সময় পাওয়া যায় সব সময় ব্যবস্থা আছে চব্বিশ ঘন্টায় ব্যবস্থা আছে মানে নিজেরা নিয়ে গেলে আপনি থেকে হুইল চেয়ারে করে নিয়ে আসতে পারবেন রোডটা ভালো রাস্তা ওই রাস্তা দিয়ে আপনি নিয়ে আসতে পারবেন তো সুবিধা হলো এখান থেকে হুইল চেয়ার নিয়ে যাওয়া যাদের জন্য লাগে কারণ ওখানে হজের সময় অনেক টাকা নিবে নর্মালি দুশো রিয়াল আড়াইশো রিয়াল নেয় আপনার তাওয়াফ এবং ছাই আগের বার দেখছি দুইশো এবার দেখছি আড়াইশো যে তাওয়াফ এবং ছাই দুইটা মিলে ওরা করাই দিবে সবকিছু আপনার এই আড়াইশো রিয়াল আর ওই সময় হজর সময় দেখা যাবে যে এটা আরো অনেক বেড়ে যাবে কারণ ওই সময় চাহিদা বেশি এই জন্য নিজেরা চেয়ার নিয়ে গেলে যে সময় মনে চায় তাওয়াফ করতে পারবে চাই করতে পারবে আর অসুস্থ রোগীর সাথে যিনি হুইল চেয়ার চালাবেন উনিও অসুস্থ হুকুম প্রযোজ্য হবে কথাটা বুঝতে পারছেন মানে যেমন মুজদালিফা থেকে অসুস্থ রোগীর রাত বারোটার পরে বের হয়ে যেতে পারবেন ওই সুস্থ দলও বের হয়ে যেতে পারবে কারণ উনি বের না হলে তাকে নিবে কিভাবে তারপরে অসুস্থ রোগী যেমন সূর্য ওঠার আগে ফাতর নিক্ষেপ করতে পারবে উনিও পারবে মানে যিনি অসুস্থ রোগীকে পরিচালনা করবেন তার জন্য অসুস্থ রোগীর হুকুম সব প্রযোজ্য হবে উনিও সাথে সাথে করতে পারবেন আর অসুস্থ হুইল চেয়ারের আপনি কাউকে যদি তাও করান আপনার নিজে তাওয়াপ হয়ে যাবে মানে একজনকে তাওয়াপ করাইতেছেন আপনি ওনার তাওয়াপ হবে সাথে আপনার তাওয়াপ হবে দুটাই হবে এটা যদি একান্ত মানে জরুরি হয় কঠিন অবস্থা হয় তাহলে গ্যাপ দেওয়া যাবে কিন্তু সহজে স্বাভাবিকভাবে কোনো গ্যাপ দেওয়া যাবে না তাও অপর মাঝখানে ওনারও চাই হয়ে যাবে তার অপ হয়ে যাবে সাই হয়ে যাবে মানে যদি অমরা করে অমরা করলে ওই উনারও অমরা হয়ে যাবে যিনি চেয়ারে নিয়ে গেছেন ওনারও হয়ে যাবে ঠিক হজের যদি আমরা তাও অপসাহী করে দুইজনের একসাথে হয়ে যাবে দশ তারিখে মানে দশ তারিখ মানে আগের রাত মানে আরাফার থেকে এসে মুজদালিফে থাকছেন না নয় তারিখ দিবাগত রাত্রে এখান থেকে আপনি অসুস্থ রুগীরা রাত বারোটার পরে বের হয়ে মিনার দিকে চলে আসতে পারবে হ্যাঁ পারবে জি অন্যরা ফজরের আগে রওনা দিতে পারবে না কিন্তু অসুস্থ হলে রওনা দিতে পারবে জি আমাদের মুসলিমরা যে এক তারিখ দশ তারিখ নন সাজি দিয়েছে তাদেরকে একটা ইয়া যে এক তারিখ দশ তারিখ তারা রকম থাকবে না শুরু থাকবে না আদার না কেটে একটা একবারে কোরবানি করে ই করবে হাজিদের জন্য এটা প্রযোজ্য হবে না সে যখনই করবে ইহাম করবে সাত তারিখে তখন সে সব পরিষ্কার করে নেবে হ্যাঁ, আরেকটা আমি ওই মসজিদে নামিয়ে দেওয়া এখানে এই মসজিদে যদি জামাত না পাই তাহলে আমি যে রেস্ট যাচ্ছি সেই রেস্টিতে যদি দেখা যাচ্ছে যে চার রাখার সমাজ আচ্ছা, এবং হয়তো তাদের থেকে এখন তাদের থেকে চার টাকা নাকি আমি টাকা করতে পারবো এবং করে করতে পারবো সেটা শুধু সমস্যাটা হবে এক জায়গায় সেটা হবে শুধু আরাফাতে মোজদালিফা সমস্যা হবে না মোজদালিফা মতে এখানে এখানে একবারে হানাফি সাহাফি মালিকি হাম্বলি সবাই এখানে মাকড়ি তিন রেখা তার সাত দূর একাতে পড়ে এবং একসাথে জমাও করে মোজদালিফারটা নিয়ে কোনো একতালাপ নাই একতালাপটা হলো শুধু আরাফাতেরটা আরাফাতেরটা যদি আরাফাতেরটা এরকম সমস্যা হয় না প্রত্যেক দেখবেন যে দুই ধরনেরই আছে প্রত্যেকটা যত জায়গা আছে কিছু আছে একসাথে পড়তেছে কিছু আছে আলাদা পড়তেছে হ্যাঁ, বেশিরভাগ বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই তিন দেশের অন্য দেশের লোকেরা আমি যতগুলো দেখছি এবং জানছি ইন্দোনেশিয়া মালয়েশিয়া বিভিন্ন দেশের তারা ওই কসরে করে সবাই কসরে এটা নিয়ে তাদের মধ্যে কোনো একটা লাভ নাই ওখানে কোনো দ্বন্দ্ব নাই বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিন দেশের মানুষের মধ্যে এটা নিয়ে দ্বন্দ্ব আছে এবং আরব আফ্রিকান ইউরোপের এদের মধ্যে ওইগুলো নিয়ে কোনো দ্বন্দ্ব নেই সারা ওয়ার্ল্ডে শুধু বাংলাদেশ ভারত পাকিস্তানে একটা অংশ চার রেখা তাও কিন্তু তাদের মাথালার সাথে ফতোয়ার সাথে তাদের কাজের মিল নেই আমি তো একবার আরাফাতের মাধ্যমে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে দেখেন আপনারা বললেন যে জোহরের সময় জোহর পড়বেন আসরের সময় আসর পড়বেন হানাফি মাজাবে আসরের অর্থ হয় কোন সময় হানাফি মাজাবে আসরের অর্থ হয় আপনার হ্যাঁ, অনেক পরে তো সৌদি আরবে যে আসরের ওয়াক্ত সেটা তো হানাফি মাজাবের আসরের ওয়াক্ত না ওখানে যে সোয়া তিনটায় আসরের ওয়াক্ত সেটা তো সাহাবি মালিকে হাম্বলি মাজাবের আসরের ওয়াক্ত হানাফি আসরের ওয়াক্ত না সে যদি আরফাতের মাঝে যে সোয়া তিনটায় নামাজ পড়ে সেটা তো হানাফি মাজাব অনুযায়ী হয় নাই সে দোহাই দিচ্ছে হানাফি মাজাবের বলতেছে যে হানাফি মাজাব অনুযায়ী একসাথে জমা করা যাবে না জোহরের রাখতে জোহর আসরের ওয়াক্তে আছে আসরের ওয়াক্তে তো হয় নাই হানাফি মাজাব মতে আর হানাফি মাজাব মতে সে যদি আসরের নামাজ পড়ে সে তো গাড়িও পাবে না আর আপাতর ময়দানে কেউ যদি হানাফি মাজাব অনুযায়ী আসর পড়ার জন্য বসে থাকে সে গাড়ি পাবে না এই জন্য সে কিন্তু আসর পড়তেছে হানাফি মাজাবের বাইরে যায় কিন্তু দোয়া দিচ্ছে হানাফি মাজাবের হানাফি মাজাবের কারণে এ পড়তেছে না জি জি ওই জায়গাটা আসলে সুনির্দিষ্ট করে লেখা নাই ওখানে তো এই জন্য বোঝার নির্দিষ্ট কোনো কায়দা নাই যারা আগের থেকে পরিচিত যারা ওই দিক দিয়ে আসা যাওয়া করতে কয়েকবার তারা বুঝতে পারে যে এই জায়গাটাই বত্নে মহাত্মা ওইটা লেখা নাই বিভিন্ন কারণ আছে ওইটা লেখা নাই ওই জায়গাটার মধ্যে আপনার তাবু আছে মিনার তাবু এখন কেউ যদি দেখে এটা প্রশ্ন মহাস্তার এই করবে যে আমি গজবর জায়গায় থাকবো না এই জন্য ওরা এই জায়গায় লেখে রাখে নাই লেখাটাই নেই কিন্তু এটা বোঝা যায় যে এই জায়গাটাই মানে একসময় লেখা ছিল তো এই জন্য ওই জায়গাটা যারা পুরাতন তারা বুঝতে পারে তো বুঝতে না পারলে কোনো অসুবিধা নেই আর বুঝতে পারলে আপনি এটা দ্রুত গতিতে গেলেন যে হ্যাঁ ওই সময় দ্রুত ওখানে যাওয়া যায় না যে তাহলে এই ব্যাপারে কি আর পক্ষ আছে হজের সময় থাকবে না হজের সময় তো যে তাওয়াপ করবেন তাই করবেন তখন তো এহরামের কাপড় পরে করবেন না স্বাভাবিক কাপড় পরে মানে মাথা মুন্ডনের পরে এহরামের কাপড় খুলে ফেলবেন খুলে স্বাভাবিক পোশাক পরে ফেলবেন অমরার সময় শুধু প্রথমবার যে তাওয়াপ এটা ওমরা তাওয়াফও হতে পারে আবার তাওয়াফে কুদুমও হতে পারে মানে তাওয়াফে কুদুম হলো যে হজে এফরাত করবে তার জন্য ওমরা হবে না তার কোনো ওমরা নাই সে শুধু ডাইরেক্ট হজ করবে তো সে মক্কায় গিয়ে তাও তাওয়াফ ছাড়া সে মক্কায় ঢুকতে পারবে না মক্কায় গিয়ে সে তাওয়াফ করবে এই তাওয়াফের সময় সে ওই ডান কাপ খোলা রাখবে মানে এটা হলো তাওয়াফে কুদুম আর যারা ওমরা তাওয়াফ করবে তাদের জন্য ওমরা তাওয়াফ একই তামাকের দুই নাম কারোর জন্য এটা উমরা তাওয়াফ কারোর জন্য এটা তাওয়াফের কুটুম হ্যাঁ, কোনো বারো তারিখেও করা যাবে মানে হানাফি মাজাবের মতো বারো তারিখে সূর্য ডুবার এক পর্যন্ত আর অন্যদের ধর্ম চলের পরেও পুরা মাসে করা যাবে যে দশ মাস পুরাটাই যে কোনো সময় আপনি তা অল্প করতে পারবেন তা ইয়ে করতে পারবেন আচ্ছা, তাহলে কষ্ট হয় না কিন্তু যাদের শারীরিক সামর্থ্য আছে তারা যদি পারে আমি তো আলহামদুলিল্লাহ তিনবারেই একদিনে করে ফেলছি পরে আবার মাগরীবের আগে মাগরীবের আগে মিনায়ও চলে গেছে এখান থেকে সব করে আমাদের পরিকল্পনা হলো প্রথম মদিনা প্রথম মদিনা যাবেন মদিনা গেলে এহরাম পরে যাওয়া লাগবে না এমনি স্বাভাবিক পোশাকে মদিনা চলে যাবেন মদিনা থেকে যখন আপনারা এদিকে আসবেন মক্কা আসবেন সেই দিন ওই হোটেল থেকে আরামের প্রস্তুতি সব নিয়ে আসবেন পায়ে এসে নিয়োগ করবেন নিয়োগ করে মক্কা আসবেন মক্কা আসতে সাড়ে পাঁচ ঘন্টা লাগবে এখানে হোটেলে এসে ব্যাগ ট্যাগ রেখে তারপরে ফ্রেশ হয়ে সুন্দর করে তারপর ওমরা করবেন

যদি যারা মক্কা যাবে তারা এখান থেকে এরামের কাপড় পরে যাবে যারা মদিনা যাবে তারা এহরামের কাপড় পরে যাওয়া লাগবে না হ্যাঁ পরিষ্কার করা যাবে সবে করা যাবে তবে মানে এহরাম অবস্থায় আপনি ওই সুগন্ধি কোনো সাবান ব্যবহার করতে পারবেন না ধরতে পারবেন না এহরাম অবস্থায় বদলি উমরা করা যাবে সেটা ওই ওখানে গিয়ে না মানে এখান থেকে আপনি সেপারেট ভাবে আলাদা ভাবে সফরে গিয়ে করতে পারবে হ্যাঁ, মৃত ব্যক্তির জন্য মহিলা করতে পারবে কোনো অসুবিধা নেই سبحانك اللهم بحمدك